بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মন মানসিকতা নিয়ে পবিত্র মসজিদে এসে সালাতে জুমা আদায়ের তৌফিক দিলেন তারই বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সাল্লি আলহ আল্লাহ বারিক আলে গত জুমায় আমরা খুদ্া শুনেছিলাম কারবালার ইতিহাস সম্পর্কে এবং সেখানে যে লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এটা ছিল মুসলিমদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির দ্বন্দ্ব আর এটাকেই এটার মূল উৎস ছিল শিয়া সম্প্রদায় মানুষের আচরণ কাজকর্ম এমনভাবে হিসাব করে চলা উচিত যে কাজ কর্ম একটু যদি উনিশ কুড়ি হয়ে যায় যার দ্বারা উনিশ কুড়ি হলো তাকেই এর দার দায়ভার গ্রহণ করতে হবে আজকের আলোচ্য বিষয় আমাদের পরিচয় আমাদের সম্পর্কে যারা জানে না তারা অনেক কটু মন্তব্য করে বসে থাকে আসলে মুশকিলটা হয়েছে এই মানুষ তো জানার চেষ্টা করে না যে লোক জানার চেষ্টা করবে তাকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করবেন আর যারা জানার চেষ্টা করে না তাদের সঠিক বুঝ পাওয়াটা হলো শুধু পরাহত আমাদের পরিচয় আমরা সর্বপ্রথম মানুষ প্রথম পরিচয় হলো আমরা মানুষ আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে মানুষের প্রতি যেই সৌহার্দ্য ভালোবাসা সেম্পিতি এমনকি মানুষ হিসাবে পশুর প্রতি যেই ভালোবাসা সৌহার্দ সেমসেমপ্রীতি থাকা দরকার সেগুলি মানুষ হিসাবে থাকা দরকার মান এবং হুঁশ মান আর হুঁশ যার আছে সে হলো মানুষ তা আমরা প্রথমত মানুষ মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের পরিচয় যে আমরা দায়িত্ব জ্ঞান সম্পর্কে সদা সর্বদা সচেতন আমরা এতটুকু জানি যে মানুষ হিসাবে মানুষের হক আছে মানুষ হিসাবে প্রতিবেশীর আশেপাশের লোকদের হক আছে এমনকি মানুষ হিসাবে পশু পাখিরও হক আমাদের উপরে আছে আমাদের দ্বিতীয় পরিচয় হলো আমরা মুসলিম মুসলিম ইসলাম যারা মেনে চলেন তারা হলেন মুসলিম আর ইসলাম শব্দটা সালমুন শব্দ থেকে এসেছে সালমুন শব্দের দুইটি অর্থ একটা হল শান্তি ও নিরাপত্তা আর একটা হল আত্মসমর্পণ করা আত্মসমর্পণ এক আল্লাহর কাছে করলেই মানুষ শান্তি ও নিরাপত্তায় থাকে ইসলাম শান্তির ধর্ম অশান্তি এবং অশান্ত কোনো কার্যক্রম ইসলাম কোনো দিনও সমর্থন করেনি আল্লাপাক বলছেন আফা بالله من وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون ওরা কি আল্লাহর দিন বাদ দিয়ে নতুন কিছু কৌশল নতুন কিছু তন্ত্রমন্ত্র নিয়ম নীতি বানিয়ে নিতে চায় ওটা কি খোঁজে আসমান জমিনে যা কিছু আছে প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাক বলেন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা হল ইসলাম ইসলাম শান্তির ধর্ম অশান্ত কোনো কার্যক্রমকে ইসলাম সমর্থন করেনি এই মুসলিম নাম যিনি আমাদেরকে রেখেছেন তার নাম হলো ইব্রাহিম আলাইহি সালাতাম আল্লাপাক বলছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালামের ধর্মকে তোমরা আঁকড়ে ধরো এই আয়াতের তর্জমা অনেক আলেম ভুল করে করে থাকে আমি যেটা করলাম এটাই হলো সঠিক তর্জমা তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মকে তোমরা আঁকড়ে ধরো আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম কি ছিল ইব্রাহিম আলহিসালাম শান্ত পরিবেশে বাপের সঙ্গে ডিসকাস করলেন পিতার সাথে ডিসকাস করলেন পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে বাড়ি থেকে বের করে দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম পিতার সাথে কোনো দ্বন্দ্ব কলহে লিপ্ত না হয়ে শান্ত মনে বাড়ি থেকে বের হয়ে বললেন ইন্নি জাহেবুন ইলা রব্বি সায়াহদিন আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পিতা মাতা তাদের কার্যক্রম আচরণ বরদাস্ত করে না কিন্তু দেখা যাচ্ছে যে ওই যুবককে বা ওই দিনী ভাইকে অত্যাচারের স্টিম রুলার তার পরিবারের পক্ষ থেকে চালানো হচ্ছে সমাজের পক্ষ থেকে লমহর্ষক আচরণ তার উপরে করা হচ্ছে কিন্তু সে কোনো অবস্থাতেই বিশৃঙ্খলার পথে যায়নি ইব্রাহিম সালাম মক্কার ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا প্রথম দোয়া হে আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ নগরী বানাও নিরাপত্তা না থাকলে এবাদত ঠিকমতো করা যায় না অশান্ত পরিবেশে এবাদত হয় না আপনারা খুদ্া শুনতেছেন শান্ত পরিবেশে এখনই যদি আশেপাশে গোলাগুলি বোম্বিং শুরু হয়ে যায় কে কোন দিক দিয়ে পালাবেন বা কে কোন দিক দিয়ে আমরা পালাবো তার কোনো দিক বিদিক নেই নিরাপত্তা না থাকলে অশান্ত পরিবেশে এবাদত ঠিক মতো করা যায় না খাবার খাচ্ছি সবাই আমরা হঠাৎ করে পরিবেশ অশান্ত হয়ে গেল খানা দানা ফেলে দিয়ে যার যার মতো সেই সেই ইয়া নাফসি রাতের বেলায় আপনি আরামের ঘুম শুয়ে আছেন হঠাৎ করে পরিবেশ অশান্ত হয়ে গেল সাথে সাথেই আমি আপনি দৌড়িয়ে পালানোর চেষ্টা করব এই জন্য নিরাপত্তার জন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম দোয়া করলেন আল্লাহর কাছে রব্বিজ আল হাজাল বালাদা আমিনা হে আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ নগরী বানাও ইসলাম নিরাপত্তার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামের কাছে মানুষ শান্তিতে থাকে মুসলিম শান্তিতে থাকে অমুসলিম শান্তিতে থাকে গরু ছাগল শান্তিতে থাকে পশু পাখি শান্তিতে থাকে ইসলাম এমন এক ধর্মের নাম যেই ধর্মে মানুষের নিরাপত্তা আছে গরু ছাগলের নিরাপত্তা আছে শ্রীগাল কুকুরের নিরাপত্তা ইসলাম দিয়েছে অন্য কেউ দিতে পারেনি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল মুসলিমু মুসলিম সেই ব্যক্তি মান সালিম আল মুসলিমুন ওয়াদিহি যার হাত থেকে যার জবান থেকে অপর মুসলিম নিরাপত্তায় থাকে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন ওল্লাহে লাইমিনু ওল্লাহে লাইমিনু ওল্লাহে লাইমিনু আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় কোন ব্যক্তি যেই ব্যক্তি পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী তার পাশে না খেয়ে থাকে হাদিসের শব্দে প্রতিবেশী বলা হয়েছে প্রতিবেশী মানে একজন মুসলিমের বাড়ির পাশে যারা বাস করে তারা হলেন তার প্রতিবেশী চাই সে মুসলিম হোক আর চাইছে অমুসলিম হোক এখানে কোনো পার্থক্য করা হয়নি প্রখ্যাত তাবেই প্রখ্যাত তাবেই এবং হাদিস বিশারক আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলহি তার বাড়ির পাশে একজন ইহুদি বাস করত হঠাৎ করে আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলহে জানতে পারলেন যে ইহুদি তার বাড়িটা বিক্রি করে ফেলবে আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলহে তাকে ডাকলেন ডেকে বললেন তোমার বাড়ির মূল্য কত তো বলছে দুই হাজার দেড়হাম দুই হাজার দেড়হাম অথবা দিনার খুব খেয়াল নেই ভালো করে যাই হোক দুই হাজার দেড়হাম অথবা দিনার আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই বলছেন ওহে তোমার বাড়ির মূল্য তো এক হাজার দেড়হাম হয় তুমি দুই হাজার চাচ্ছ কেন বলছে কেন এক হাজার বাড়ির মূল্য আর আর এক হাজার পজেশনের দাম পজেশন আবার কি বলছে কেন আমার বাড়িটা বিশ্ববরেণ্য মহাদ্দেশ যার সম্পর্কে হাফেজ জাহাবি রহমাতুল্লাহ আলহে লিখেছেন কুল্লিহি সৎ কর্মের এবং সৎ স্বভাবের সবগুলি স্বভাব তার ভিতরে পাওয়া গেছে সচ্চরিত্রের এমন কোন আচরণ নেই যেই আচরণ আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলহির মধ্যে পাওয়া যায়নি জামা খেসাল খায়রে কুল্লিহি জমা হয়েছিল তার ভিতরে সব খাসলতের সবগুলি আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলহে তারই বাড়ির কাছে আমার বাড়ি তা আমার বাড়ির পজেশনের দাম নাই আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই বললেন তোমার মতো বুদ্ধিমান লোক আমার প্রতিবেশী হিসাবে খুবই দরকার তোমাকে বাড়ি বেচতে হবে না টাকাটা তুমি নিয়ে তোমার যেটা টাকার দরকার সেটা নিয়ে অভাব পূরণ করো তোমাকে বাড়ি বেচতে হবে না এখান থেকে যেতে হবে না এগুলি তো ইতিহাসের পাতায় লেখা আছে এই কথাগুলি তো ইতিহাসে উল্লেখ করা আছে ইসলাম আমাকে শিখিয়েছে চলন্ত যুদ্ধের ময়দানে অমুসলিম কাফের সাথে যদি মুসলিমের যুদ্ধ হয় যুদ্ধ চলে তাহলে চলন্ত যুদ্ধের ময়দানে কাফের বনাম মুসলিম লড়াই চলছে সেই যুদ্ধের ময়দানেও কাফেরদের অসহায় নারীদেরকে হত্যা করা হারাম এটা ইসলাম শিখিয়েছে চলন্ত যুদ্ধের ময়দানে কাফেরদের বয়োবৃদ্ধ মানুষদেরকে হত্যা করা হারাম এটা ইসলাম শিখিয়েছে চলন্ত যুদ্ধের ময়দানে কাফেরদের নাবালক সন্তানদেরকে হত্যা করা হারাম এটা ইসলাম শিখিয়েছে ইসলাম আমাদেরকে আরো শিখিয়েছে বিদায় হজের সময় মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিন্তু আবি তালেব রাজিয়াল্লাহ তাল আনহা তিনি একজন মানুষকে নিরাপত্তা দান করলেন মুসলিম দেশের শাসক যদি কোনো অমুসলিমকে তার দেশে ঢুকার অনুমতি দেয় কোনো মুসলিমের পক্ষে সেই অমুসলিমের গায়ে হাত তোলা হারাম তাদেরকে বলা হয় মুস্তামান যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে মুসলিম দেশে মুসলিম শাসক যাকে নিরাপত্তা দিয়েছেন তাদেরকে বলা হয় মুস্তামান এই মুস্তামানদেরকে হত্যা করা ইসলামী শরীয়ত মানা করে দিয়েছে মুসলিমের দেশে ও মুসলিম যদি দেশের আইন মেনে দেশে বা কায়দা ট্যাক্স প্রদান করে যদি বাস করে তাকে বলা হয় জিম্মি এই জিম্মিদেরকে হত্যা করা ইসলাম হারাম ঘোষণা করেছে মুসলিম শাসক যদি কোনো মানুষকে নিরাপত্তা দেয় তার গায়ে হাত তোলার অধিকার ইসলামী শরীয়ত কাউকে দেয়নি মুসলিম শাসক কেন মুসলিমদের মধ্যে একজন সাধারণ সদস্য যদি কোনো মানুষকে নিরাপত্তা দান করে মুসলিম শাসক ইচ্ছা করলে সেই নিরাপত্তাটাকে বহাল রাখতে পারে উম্মেহানি রাজিয়াল্লাহ আল্লাহ তালান হ্যাঁ একজন মানুষকে নিরাপত্তা দান করলেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আজার নাহু মান আজারতে ইয়া উম্মাহানি হে উম্মেহানি তুমি যাকে নিরাপত্তা দিয়েছ তাকে আমি নবী নিরাপত্তা বহাল রাখলাম নিরাপত্তা উঠায় নেওয়া হয়নি আর দল অমুসলিম যাদের সাথে মুসলিমদের চুক্তি চলছে এদেরকে বলা হয় মোয়াহেদ মোয়াহেদ জিম্মি মুস্তামান মুস্তাজা এই চার শ্রেণীর মুসলিম অমুসলিমকে তারা যদি নজুয়ানো হয় তাদেরকে হত্যা করা অবৈধ আর চলন্ত যুদ্ধের ময়দানে বাচ্চা নারী এবং বয়োবৃদ্ধ এদেরকে হত্যা করা নিষেধ বন্দি করে আনতে পারবে কিন্তু হত্যা করতে পারবে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় পঞ্চাশ মিলিয়ন লোক মারা পড়ল সরি উল্টা হয়ে গেল বোধহয় প্রথম বিশ্বযুদ্ধে প্রায় আঠারো মিলিয়ন লোক মারা গেল আঠারো মিলিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পঞ্চাশ মিলিয়ন লোক মারা গেল দুইটি বিশ্বযুদ্ধে প্রায় আটষট্টি মিলিয়ন লোক মারা গেছে হিরোসীমা নাগাসাকিতে বোমা হামলা চালিয়ে যারা সন্ত্রাস কায়েম করেছিল পৃথিবীতে যাদের কারণে আজও পর্যন্ত হিরোসীমা নাগাসাকির সেই জনগণ নেক্সট জেনারেশন তার এফেক্টে এফেক্টেড এত লোক যারা হত্যা করলেন ইনারা জঙ্গি নন জঙ্গি হলেন ইসলাম ও মুসলমান কোরআন এবং সুন্না ভিত্তিক জীবন যাপনকারী শান্তিপ্রিয় মুসলিমরা হল জঙ্গি প্রায় আটচল্লিশটি যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জামানায় সেখানে নিতান্ত যতটি লোক মারা গেছে এই সবগুলি যুদ্ধ মিলে প্রায় এক হাজার লোকের কম হবে বেশি হবে তাও যারা মারা গেছে তারা সবাই সামরিক লোক সিভিল কোন লোক ইসলামের ইতিহাসে কোনো যুদ্ধে মারা যায়নি যোদ্ধা মারা গেছে সামরিক মারা গেছে সামরিক বাহিনীর লোক মারা গেছে সিভিল কোনো লোকের উপরে আক্রমণ করা হয়নি এটা হলো ইসলাম ইসলামের আজকে দুর্গতি কোন ইসলামের নামে কতিপয় মুসলিম হয় ইসলাম ভালো করে বোঝে নেই অথবা অমুসলিমদের পাতানো ফাঁদে পা দিয়ে তারা যে সমস্ত আচরণ করে বেড়ায় এই দুই পাঁচজনের আচরণে গোটা ইসলাম ও মুসলিমকে কলুষতা করার জন্য অপতৎপরতায় লিপ্ত আছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অপর কোনো আচরণকে ইসলাম মনে করে হোক কশিনকালে তা কবুল করা হবে না অহুয়াফিল আল্লাহ পাক অন্যায়াতে বলছেন وكذلك جعلناكم كذلك جعلناكم লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول علي ويكون الرسول عليكم شهيدا كذلك جعلناكم أمة وسطا এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি লিতাকুনু সুহাদা আলান নাস যাতে মানুষের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিতে পারো বহুদিন বলেছি এবার আজকেও বলি কোনো পক্ষের লোক কোনোদিন সাক্ষী হতে পারে না সাক্ষী হতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো পক্ষে নাই নিরপেক্ষ কাদালিকা জাল্লাকুম লিতাকুনু নাস আলাইকুম শাহিদা মধ্যমপন্থী উম্মত কিভাবে ডান দিকে হলো খারিজিদের নর্দমা আর বাম দিকে হলো মুরজিয়াদের নর্দমা মুরজিয়া হলো শৈথিল্যবাদী শৈথিল্যবাদী মানে আল্লাহ শৈথিল্যবাদীর নমুনা শোন আল্লাহ কোনো লোকের জান্নাতে দিতে চাচ্ছেন কিন্তু জান্নাতে দেওয়ার কোনো সুরতই নেই ব্যবস্থাই নেই এর কোনো আমল নেই জান্নাতে কি করে দিবেন কথার ভাব শুনে হাদিসের গতি শুনে বোঝা যাচ্ছে আল্লাহ বড় বেকায়দায় পড়ে গেছে আল্লাহ জান্নাতে দিতে চাচ্ছেন কিন্তু জান্নাতে দেওয়ার কোনো কায়দাই নেই তারপরেও আল্লাহ দিবেন এটা আবার কেমন কথা বললেন দেখো তো এই লোকের নাম কোনো আলেমের নামের সাথে মিল আছে কিনা তো খুঁজে খুঁজে দেখা গেল কোনো আলেমের নামের সাথেও মিল নেই তারপরে আল্লাহ বললেন আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করা হয়েছে তারপরে নাকি আল্লাহ বললেন দেখো তো এই লোকের নাম কোনো এই লোকের কোনো আত্মীয়র নাম কোনো আলেমের নামের সাথে মিল আছে কিনা দেখা গেল তার কোনো আত্মীয়র নাম কোনো আলেমের নামের সাথে মিল আছে আল্লাহ এই ওসিলায় তাকে মাফ করে দিবে কোন কোনো আলেমের নামের সাথে তার আত্মীয়র নামের মিল থাকলে যদি সে মাপ পেয়ে যায় তাহলে মক্কার মাটিতে যে সমস্ত কাফেরদের নাম ছিল আবদুল্লাহ আব্দুল মুতালেব আবু তালেব তো এই সমস্ত তাদের অবস্থাটা কি হবে তাদের নাম তো ডাইরেক্ট আল্লাহর নামের সাথে মিল তাহলে এটা হলো শৈথিল্যবাদ কালেমা একবার পড়লে তুমি সালাদ সিয়ামের ধারও যদি না ধারো একদিন না একদিন তুমি জান্নাত পাবেই পাবে সালাদ সিয়াম না করলে যে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায় এই কথাটা না বলে বাস বলে দিল কালেমা পড়লেই জান্নাত আর ঠেকায় কে এটা হলো শৈথিল্যবাদ ইসলাম এত শিথিল ধর্ম নয় ইসলাম যেমন গ্রহণ করা যায় ইসলাম তেমন ভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গের দশটি কারণ আছে যেমন উজু ভেঙে যায় উজু করলে ঠিক ইসলাম গ্রহণ করলে ইসলামও ভেঙে যায় মানুষ জেনে বুঝে শিরিক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় বন্ধুগণ অপর পক্ষে রয়েছে খারেজি আকিদা খারেজিদের আকিদা হলো মানুষ পাপ করার সাথে সাথে তারা বেঈমান হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় মানুষ কবিরা গুণা করলে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয় না একটু উদাহরণ দিলে সহজে বোঝা যাবে চুল কাটা হলো নাপিতের কাজ কিন্তু আমার বাড়িতে আমার ছোট বাচ্চাটার চুল আমি ছেঁটে দিলাম আমি কি নাপিত কাজটা তো নাপিতের আমি কি নাপিত নিশ্চয়ই না ল্যাট্রিন পরিষ্কার করা সুইপারের কাজ আমার বাড়ির ল্যাট্রিন আমি পরিষ্কার করলাম আমি কি সুইপার নিশ্চয়ই না ওই জন্য হাদিসের শব্দটা দেখেন মান তারাকা সলাতা ফাকাত কাফার মান তারাকা সলাতা ফাকাত কাফার যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কুফুরি করল ফাহুয়া কাফেরুন এই কথা আল্লাহ বলেন আর আল্লাহ নবী সাল্লাম বলেননি ফাহুয়া কাফেরুন তা বলেন বলছে ফাকাত কাফার সে কুফুরি করল সালাদ ছেড়ে দিলে মানুষ কুফুরি করে জেনে বুঝে না না বুঝেই সোবাহান আল্লাহ বিরামপুর রেল স্টেশনে মোটর সাইকেল তুলে দিল যুবক ছেলেটি আমি পিছনে বসা এই থামো থামো থামো থামো রেল স্টেশনের প্ল্যাটফর্মে মোটর সাইকেল তোলা নিষেধ গাড়ি তোলা নিষেধ ব্রিটিশের আইন কিন্তু দেশের যুবকেরা জানে না থামো থামো বলতে বলতে একদম প্ল্যাটফর্মে মোটর সাইকেল তুলে দিল আইন লঙ্ঘনের দায়ে পাঁচশো টাকা জরিমানা করে ফেলল তা আমি বললাম যে আইন তো তখন লঙ্ঘন হয় যখন আইন জানা থাকে না জানার আগেই লঙ্ঘন হলো কি করে ও তো জানেই না ও তো নজওয়ান ও তো পড়ালেখা করে ছাত্র স্টুডেন্ট ও তো জানে না আপনি তো জানেন আরে আমি তো থামো থামো বলতেছিলাম ও তো তুলে দিল গাড়ি জরিমানা হয় কেমন করে আইন তো লঙ্ঘন হয়নি আইন তো জানেই না আপনি রেল স্টেশন এখানে লিখে রাখবেন না যেখানে গাড়ি তোলা দণ্ডনীয় অপরাধ লেখেন না কেন এদেশের নব্বই পার্সেন্ট লোক জানে না যে প্ল্যাটফর্মে গাড়ি তোলা নিষেধ তাই যে জানে তার জন্য লঙ্ঘন হবে মানুষ যে সালাদ ত্যাগ করলে কুফুরি করে এ কথা তো এদেশের আলেমরা অধিকাংশ জানে না সালাদ ত্যাগ করে দিয়েছে কত অক্ত ত্যাগ করেছে এত টাকার কাপ ফাড়া দিয়ে দাও দিচ্ছে না তাহলে ওই হতভাগা বেনামাজি যে হতভাগা লেখাপড়া জানে না সে আবার বুঝবে কখন এদেশের অধিকাংশ আলেমেরাই তো জানে না যে সালাদ ত্যাগ করলে মানুষ কুফুরি করে ফেলে বন্ধুগণ তাহলে জানাটা জরুরি না জেনে যদি করে আবেগের তারে রাগের বশবর্তী ক্রধান্ধ হয়ে যদি করে আরো কত রকমের বিষয় আছে যে মর্মে অনেক হাদিস বিদ্যমান কোরআন বিদ্যমান আল্লাহর কালামকে ছুঁড়ে যদি কেউ দূরে ফেলে দেয় তাহলে কাজটা কেমন হয়ে গেল খুবই খারাপ হয়ে গেল মুসা আলহি সালাম তাওরাত নিয়ে আসতেছিলেন তাওরাত মাথায় করে নিয়ে আসতেন তাওরাতের ফলক এই আমাদের ব্ল্যাকবোর্ডের মতো হবে এরকম ফলকের মধ্যে তাওরাত লিখে আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট পাঠিয়েছিলেন মুসা কালিমুল্লাহ আলহি সালাতামের কাছে মুসা কালিমুল্লাহ সাল্লাম তাওরাত নিয়ে আসতে আসতে দেখলেন যে সমাজের লোক বাসুর পূজায় লিপ্ত মুসা সাল্লাম ও কাল আলওয়াহ কোরআনের আয়াত যে তাওরাতের ফলক মুসা কালিমুল্লাহ সাল্লাম ছুঁড়ে ফেঁকে মারলেন ফেলে দিলেন মুসা আলাহ সাল্লাম আল্লাহর কালাম তাওরাতকে ফুঁকে ফেলে মারলেন ইনি একজন নবী বড় ভাই হারুন আলাইসাল্লামের দাড়ি ধরলেন এক হাত দিয়ে আর চুল ধরলেন আর এক হাত দিয়ে আর শুরু করলেন ঘুষি ঘুষি দিয়ে বলছে তোকে রেখে গেলাম উম্মত পাহারা দিতে উম্মত বাসুর পূজা করে তুই কি করলি তাওরাতের ফলক আল্লাহর কালাম ফেলে দিলেন মুসা কালিমুল্লাহ আলহি সালাম রাগ সহ্য না করে করে ফেলেছেন কাজটা তো ধর্তব্য হিসাবে আল্লাহ গণ্য করেননি যদি গণ্য করতেন তাহলে মুসা আলাইহি সালামের ব্যাপারেও এখানে কথা এসেছে সহি বুখারিতে হাদিস বিদ্যমান একজন পাপিষ্ট ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছেলেকে ওসিয়ত করে গেল যে আমি যখন মারা যাব তখন আমার লাশকে আগুনে পুড়িয়ে ছাই বানাবে অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে যাতে আমার আল্লাহ আমাকে ধরতে না পারেন আর পানিশমেন্ট করতে না পারেন আল্লাহ পাক বাতাসকে বললেন ছাই জমা করে দাও পানিকে বললেন ছাই জমা করে দাও ছাই জমা হয়ে গেল হয়ে গেল বলি কি খবর তোমার তুমি কেন এই আচরণ করলে কাজটা তো আকিদা তো হিন্দু আনি আকিদা যে আমার ছাই পানিতে ভাসায় দিলে আর বাতাসে উড়িয়ে দিলে আল্লাহ আমাকে ধরতেও পারবেন না শাস্তিও দিতে পারবেন এই আকিদা না বুঝে এই লোক নিয়ে মারা গেল আল্লাহ রাব্বুল আলমিন তাকে মাফ করে দিলেন আল্লাহ বললেন আমার ভয়ে যখন তুমি করেছ যাও তোমাকে আমি মাফ করে দিলাম এ হাদিস কি বুখারিতে নাই বুখারিতে তো আছে তারপরেও যদি কোনো আলেম নামধারী কেউ যদি বলেন যে অমককে হত্যা করো অমককে ধরো অমককে মারো অমক জায়গায় বম্বিং করো অমুক জায়গায় ককটেল ফুটাও অমুক জায়গায় আগুন লাগিয়ে দাও অমুক সিনেমা হলে বোম ফুটাও অমুক জায়গায় করো এটা কি ইসলাম দায়ী না ওই ব্যক্তি দায়ী তিন নাম্বার হাদিস সেটা বুখারিতে আল্লাহর কোনো বান্দা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি বান্দার তবাতে এত খুশি হই কেমন খুশি হই একজন ব্যক্তি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল খাবার পানি সব কিছু তার উঁটের উপরে উঁটের উপরে সব খাবার পানি রসদপত্র রেখে উঁটটাকে গাছের তলায় রেখে তারপরে লোকটি ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে দেখে উঁট নাই খাবার পানীয় উঠ নিয়ে উট পালিয়ে গেছে কোথায় বিজন মরুভূমির এই মরু প্রান্তে পায়ে হেঁটে কোনো লোকালয়ে যাওয়া সম্ভব নয় আহার্য পানীয় যা ছিল সব উঁটের পিঠে হারিয়ে গেছে উঁটও হারিয়ে নিশ্চিত মৃত্যু তার অবধারিত সে বুঝতেছে আজকে আমার মরণ ছাড়া গতি নেই হঠাৎ করে চোখ বন্ধ করে দেখছে উঁট এসে হাজির পানি খানা সব আবার ফিরে এসেছে লোকটা খুশির চোটে বলল বুখারির হাদিস বলছি লোকটা খুশির চোটে বলল আল্লাহ হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব নাউজুবিল কথাটা উল্টিয়ে ফেললো খুশি সামলাতে না পেরে খুশির চোটে বলে ফেললো হে আল্লাহ তুমি আমার বান্দার আমি তোমার রব আল্লাহ রাব্বুল আলমিন তাকেও মাফ করে দিলেন আবেগের আতিসাহ্যে খুশির চোটে স্লিপ অফ টাং তার আকিদা এটা নয় ভিতরে তা এটা নেই কিন্তু আকিদা আছে ভালো কিছু কিন্তু হঠাৎ করে স্লিপ অফ টাং মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন এই কুফুরি কালামকারীকেও মাফ করে দেবে আল্লাহ বললেন তবাকারী ওই ব্যক্তি যেরকম খুশিতে আত্মহারা হয়ে গেছে মানুষ যখন তবা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই ইসলামী শরীয় আইনকে হাতে তুলে নেওয়া হারাম ঘোষণা করেছে মর্মে বর্ণিত বুখারের দুইটি হাদিস প্রণিধানযোগ্য যার বুদ্ধি আছে সে বুঝবে যার বুদ্ধি নেই সে বুঝবে না কোনো দিন নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের অভিযান চালাবেন এই গোপন খবর চিঠিতে লেখে জলিলুল কদর সাহাবি হাতে বিন আবি বালতা আল্লাহ তালানহু একজন মহিলার হাতে একটা গোপন চিঠি লিখে পাঠিয়ে দিল মক্কায় দিয়ে আস আল্লাহর ওহির মাধ্যমে নবী সাল্লা সাল্লাম জানতে পারলেন আমার ভেদের খবর মক্কায় পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আলী এবিন আবি তালেব রাজি আল্লাহ তালানহু মেঘদাদ রাজি আল্লাহ তালানহু আর একজন সাহাবি তিনজন সাহাবিকে আল্লাহ নবী সাল্লাম ডাকলেন আর বললেন তোমরা তিনজন যাও রাস্তার মধ্যে গিয়ে একজন মহিলা পাবে অশ্বারোহী তাকে ধরে তার কাছে একটা গোপন চিঠি আছে চিঠিটা বের করে নিয়ে আসবে তিনজন সাহাবি দ্রুত গতিতে ঘোড়া ছুটালেন রাস্তায় গিয়ে মহিলাকে পেয়ে গেলেন মহিলাকে পাওয়ার পরে যেই জায়গায় পেলেন হাদিসে আসছে সেই জায়গার নাম হলো রাউজাতুল খাক মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন সাইনবোর্ডে লেখাতে রাউজাতুল খাক এই রাউজাতুল খাক নামক জায়গাতে গিয়ে ওই মহিলাকে পাওয়া গেল মহিলাকে বলল তোমার কাছে গোপন চিঠি আছে গো বের করো বলে গোপন চিঠি আমার কাছে নাই আল্লাহর কসম ইনিয়ে বিনিয়ে মহিলা কাঁদা শুরু করল আলী এবনে আবি তালেব বলছেন আল্লাহর নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে অতএব চিঠি থাকতেই হবে বের করে কথা বলো আল্লাহর নবী বলেছেন চিঠি আছে চিঠি থাকবে না মানে চিঠি না থাকলে তোমাকে উলঙ্গ করে সার্চ করা হবে লাউজারি দান্নাকে তোমাকে ব্যবস্ত্র করা হবে চিঠি বের করার জন্য জলদি চিঠি বের করে দাও ইমানের গতি কি নবী বলেছেন চিঠি আছে চিঠি থাকতেই হবে থাকবে না মানে কোথায় রেখেছিস শয়তান বের কর তাড়াতাড়ি চিঠি মহিলা চুলের বেনির ভিতর থেকে চিঠি বের করে দিয়ে দেব নাসর বান্দা রসুলের সাহাবাই কেরামগণ তাদের ইমান এত মজবুত আল্লাহ নবী বলেছেন চিঠি আছে চিঠি থাকতেই হবে থাকবে না মানে কোথায় আছে বের কর না বের করলে উলঙ্গ করে সার্চ করা হবে না উজারি দান্নাকে তোমাকে ব্যবস্ত্র করা হবে তাড়াতাড়ি চিঠি বের করো মহিলা চিঠি বের করে দিল চিঠি নিয়ে চলে আসলো আসার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দানি আজরিব উনুকা কাহাদাল মুনাফিক হে নবী আপনি অর্ডার দিন এই হাতে বিন আবি বালতা হলো মুনাফেক নাউজুবিল্লাহ মিন জালেক একে আমি গর্দান উড়িয়ে দেই আমাকে অর্ডার দিন আল্লাহর নবী রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব নিজে হাতে গরদান না উড়িয়ে আল্লাহর নবীর কাছে অনুমতি চাচ্ছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আলী ওমর থামো এত তাড়াহুড়া করা লাগবে না এই হাতে পিরাবি বালতা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আর বদরের যুদ্ধের অংশগ্রহণকারীদেরকে আল্লাহ পাক আগাম ক্ষমা করে দিয়েছেন অতএব হাতে বিন আবি বালতা সম্পর্কে আজকে কোনো মন্তব্য চলবে না ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু আইন হাতে না তুলে নিয়ে রাষ্ট্রপতি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আসলামকে অনুমতি চাচ্ছে এমনকি আল্লাহ নবী বলছেন কোন লোক যদি কোনো এলাকায় যায় তাহলে সেই এলাকার ইমামের বিনা অনুমতিতে তার জায়নামাজে দাঁড়িয়ে যেন ইমামতিও না করে ওয়ালা ইয়াউম্মা কম কোন কম যেন ইমামতি না করে কমান ইল্লা বিইজনিহি ওয়ালা ইয়াজলিসু আলা তিকরিমাতিহি ইল্লা বিইজনিহি তার নিজস্ব আসনে যেন না বসে অনুমতি ছাড়া অনুমতি ছাড়া আমার বসার চেয়ারে আপনি বসতে পারেন না আমার বিছানার উপরে আপনি বসতে পারেন ওটা বিছানা আমার জন্য খাস ওটা আমার জন্য ঘর ওটা আমার নিজের বাড়ি আল্লাহ পাক বলছেন ইয়া হাত্তা আলা হে ইমানদার তোমরা কারো বাড়িতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে এবং অনুমতি না নিবে ফাইন যদি তোমাদেরকে ফেরত যাও বলো তা ফেরত চলে যাও জোর করে কারো বাড়িতে তুমি ঢুকতে পারো না জোর করে কারো বিছানায় তুমি বসতে পারো না কারো চেয়ারে বসতে পারো না কোনো ইমামের যায় নামাজে জোর করে তোমার উঠার অনুমতি নাই বিনা অনুমতিতে ইসলাম আমাকে আদব শিখিয়েছে ইসলাম আমাকে কায়দা কানুন শিখিয়েছে ইসলাম আমাকে শৃঙ্খলা শিখিয়েছে সেই ইসলাম আমরা মেনে চলি ইসলামের মধ্যে যারা অশৃঙ্খলতা বিশৃঙ্খলতার সৃষ্টিকারী তারা হলো খারেজি আকিদা পোষণকারী খারেজি আকিদার সাথে আমাদের কোনো সংস্রোপ নাই আমরা আহলুসুন্নাতে জামা কথিত আহলে সুন্না জামা নয় আমরা অরিজিনাল আহলুস জামা আমরা আহলুল হাদিস আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون আমাদের ইমাম ইমামের নাম ইমাম আবু হানিফা নমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রহমাতুল্লাহ আলাহে উনি আমাদের ইমাম কেন উনি আমাদের ইমাম উনি বলছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাঝাবি যেটা সহি হাদিস ওটা আমার মাঝাব আমরা সহি হাদিস মানি আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের অনুসারী আমরা সহি হাদিস মেনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের কথা মেনে আমরা হানাবি মাঝাবের অনুসারী আল্লাহর নবী সহিয়াদিস মানলে আল্লাহর নবীকে মানা হয় পাশাপাশি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও মানা হয় যেহেতু তিনি বলছেন যেটাই সহিদিস ওটাই আমার মাঝাব জাল জৈব হাদিস আমার মাঝাবে কোনো অস্তিত্ব নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি করা হয়েছিল ওই জেলখানা থেকে মুক্ত করার জন্য কোনো বিশৃঙ্খলা তো সৃষ্টি হয়নি বাগদাদের ঘরে ঘরে তো আগুন লাগে নাই কুফার নগরীতে ভাঙসুর হয় নাই জ্বালাও পুরাও তো হয় নাই ইসলামের নামে যদি এগুলি কেউ করে তাহলে কি করে হলো থেকে আমি শিখলাম ইমাম আমাদের ইমামের নাম ইমাম মালিক বিন আনাস আল আসবুহি আল মাদানি রহমাতুল্লাহ আলহী আমরা চার মাঝাবকেই মানি চার মাঝাবের ইমামকে আমরা মানি চারো মাঝাবের ইমামকে শ্রদ্ধা করি যারা নির্ধারিত কোনো মাঝাব মেনে চলে তারা এক ইমামকে মানে আর তিন ইমামকে ইগনোর করে অসম্মান করে তিন ইমামকে এক ইমামকে মানলে এক ইমামের ফতুয়া মানলে আর তিন ইমামকে অবজ্ঞা করা হয় আর আমরা কোরআন এবং সুন্না মানি চারো ইমামকে সমানভাবে শ্রদ্ধা করি বন্ধুগণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলীকে মদিনার অলিতে গলিতে ঘুরানো হলো চোখ বেঁধে হাত বেঁধে গাধার উপরে সুয়ার করিয়ে মদিনার অলিতে গলিতে আগুন জ্বলে নেই ভাঙচুর জ্বালাও পুরাও হয় নেই তারা আমাদেরকে ইসলাম শিখিয়ে গেছেন এভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলহে বাগদাদের জেলখানায় তিন তিন মর্তবা ছিলেন তিনবার শাসক পরিবর্তন হয়েছে তিনবার খলিফা বদল হয়েছে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের জেল মুক্তি হয়নি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ এর কাছে সেদিন বাগদাদের নরসারদুলরা গিয়ে বলেছিলেন আপনাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আমরা রাজপথে নামতে চাই ইমাম আহমদিন হাম্বল বলছিলেন খবরদার একজন মানুষের জন্য কোনো মুসলিমের রক্তপাত ঘটতে পারে না আমরা শিখেছি ইসলাম সেখান থেকে মুসলিম জাহানের খলিফা ওসমান বাড়ি ঘেরাও করে রাখা হলো তিন দিন তিন দিন পরে বাড়ির পিছনের গাছ বেয়ে উপরে উঠে দোতলায় উঠে নির্মমভাবে খলিফাতুল মুসলিমকে হত্যা করা হলো যারা করেছিলেন তারা উগ্রপন্থী তারা খারেজি আকিদা পোষণকারী তারা অমুসলিমদের ভেজাল ট্যাবলেট খেয়ে উত্তেজিত হয়ে উঠেছিলেন কেউ বুঝে বুঝতে পারেননি অনেকেরই ভুল বুঝাবুঝি ছিল সেখানে উঠে গেলেন তারা সাহাবাই কেরামগণ বলছেন আমিরুল মমিনিন অর্ডার দেন এই বিদ্রোহ দমন করার জন্য খড়গ হস্তে আমরা আছি আলী এবিন আবি তালেব রাজি আল্লাহ তালানহু আর তার ছেলে দুইজন ছেলেই যথেষ্ট এত লোক লাগে না আলী এবিন আবি তালেব রাজি আল্লাহ তালা অনুমতি দেন এদেরকে দমন করা হোক ওসমান রাজি আল্লাহ তালানু বললেন ওদেরকে দমন করার জন্য অনুমতি দিলাম না কেন তাহলে আপনি রাষ্ট্র দায়িত্ব ছেড়ে দেন খেলাফত ছেড়ে দেন যে আল্লাহ নবী আমাকে মানা করেছেন তোমার বিরুদ্ধে বিদ্রোহ হবে তখন তুমি সবুর করো খেলাফত ছেড়ে দিও না আল্লাহ নবী নিষেধ আমি খেলাফত ছাড়ব না তাহলে ওর বিচার করো মারওয়ানের বিচার করো হাকামের বিচার করো মারওয়ানের বেটা বাপ হাকামের বিচার করো মারওয়ান এবং হাকাম দুইজনের বিচার করো বসে দোষ প্রমাণিত না হলে আমি বিচার করতে পারি না অনুমতি দেন ওদেরকে দমন করি বলে না অনুমতি দেওয়া হলো না তাহলে যে আপনাকে ওরা হত্যা করবে ও হো তোমরা জানো না সেদিন অহুদের পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়েছিলাম ওসমান রাজি আল্লাহ অহুদের পাহাড়ে দাঁড়িয়েছিলাম আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম অহুদের পাহাড় কেঁপে উঠলে বললেন ওসবত হোক বুখারির হাদিস বলছি অহুদ শান্ত হ তুই ফাইনামা আলেকে নবী ওয়া সিদ্দিক শাহিদান তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছেন একজন সিদ্দিক দাঁড়িয়ে আছেন সিদ্দিক আকবর আবু বাকনের সিদ্দিক ও শাহিদান আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে একজন হলো উমরে ফারুক আর একজন উসমান উবনা আফান রাজি আল্লাহ তালান আল্লাহ পাক আমার নসিব শাহাদত রেখেছেন আমার কিছু করার নেই বিদ্রোহ তো দমন হলো না রক্তপাত ঘটল না ইসলাম তো আমাদেরকে এগুলি শিখিয়েছে আমরা আহলুসুন্নাতে ওয়াল জামা এর আকিদা পোষণ করি আহলাদিসদের আকিদা হলো প্রত্যেক মুসলিমের পিছনে একতেদা বৈধ আর কাউমার রাকেই রুকুকারীদের পিছনে রুকু করো আহলে সুন্নাতল জামাতের আকিদা হলো প্রত্যেক নেককার এবং ফাসেকের পিছনে একতেদা বৈধ যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডির মধ্যে থাকে তাই তো মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাবের বেটা আবদুল্লাহ তিনি হাজ্জাদ বিন ইউসুফ সাকাফির মতো জালেম এক লক্ষ মুসলিমকে যিনি হত্যা করেছিলেন তার পিছনে সালাত আদায় করেছেন তাকে ইমাম নিয়োগ ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছে এগুলি তো সব কেতাবে আছে ওই নওজুয়ান তো বোঝে না ওগুলো কে কখন কি করেছে আর না করেছে তার উপর ভিত্তি করে একজন নির্দোষ মানুষকে যদি দোষী সাব্যস্ত করে তাকে যদি শাস্তির আওতায় আনা হয় তাকে যদি অহেতুক নির্যাতন করা হয় দুনিয়াতে তাদের সাজা ভোগ করতে হবে আল্লাহর তরফ থেকে আর আল্লাহর দরবারের কঠিন বিচারের সম্মুখীন তাদেরকে হতে হবে বাঁচার কোনো উপায় থাকবে না ও হে সাংবাদিক যেই হাত দিয়ে তুমি মিথ্যে কথা লেখো একজন মজলুম আলেমের বিরুদ্ধে তুমি কথা বলো নিঃসন্দেহে নির্মমভাবে নৃশংসভাবে কোনো আলেম বা কোনো সাধারণ মানুষ এমনকি একজন মানুষকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তার জবাবদিহিতা তাকে অবশ্যই করতে হবে ধর্মান্ধতা তাকে বাঁচাতে পারবে না আলিয়েবিন আবি তহলেবকে হত্যা করেছিল যে খারেজি সেই খারেজি আলিয়েবিন আবি তহলেবকে হত্যা করার পরে আল্লাহর কাছে সোয়াব কামনা করছে যে আমি একটা সোয়াবের কাজ করলাম আল্লাহ পাক বলছেন উল্হাল নোনা বিউ কুম্বিল আকসারিনা আমালা আল্লাদিন দাল্লা সায়ুহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা যারা নিজেদের আমলকে বরবাদ করে দিয়েছে তারা মনে করে আমরা খুব ভালো কাজ করলাম ওহে সাংবাদিক তোমার এই হাত লক্ষ পুকার খোরাক হবে যেই হাত দিয়ে তুমি মিথ্যে কথা লেখো একজন নিরীহ আলেমের বিরুদ্ধে যদি জানা থাকে তো লেখো আর জানা না থাকলে লেখো না আল্লাহর দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করলে তোমার মাপ হবে না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম আলেমের বিরুদ্ধে লিখেছ তার কাছে ক্ষমা না চাওয়া হবে জুলুম বড় ভয়াবহ পাপ ওহে পুলিশ তোমাকে আইন দেওয়া হয়েছে তোমার হাতে অস্ত্র দেওয়া হয়েছে বৈধ সরকারি অস্ত্র নিরাপত্তার দায়িত্ব তোমার কোন লোক মারা গেল সেই লোক মারা গেল কে মারল দোষী সাব্যস্ত হওয়ার আগে তার গায়ে হাত তোলার অধিকার তোমার নাই তদন্ত আগে ভালো করে করে যে দোষী সাব্যস্ত হবে দোষী যদি সাব্যস্ত হয় তাকে শাস্তি দিতে হবে এটা স্বাভাবিক কথা দুষ্টের দমন আর সৃষ্টের পালন হলো তোমার কাজ নিরীহ আলেমের গায়ে যদি হাত তোলা হয় অসহায় সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে যারা কলম লিখে গেলেন সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললেন তারা যদি জঙ্গিবাদ হয়ে যায় লেখেন দেখেন বক্তৃতা শোনেন ইন্টারনেটে সরানো আছে খুঁজে খুঁজে বের করে কামারজুরির স্কুল মাঠে বক্তৃতা দেওয়ার পরে হাজার হাজার টেলিফোনই জঙ্গিদের তরফ থেকে আমানুল্লাহ মাদানিকে হুঁশিয়ার দেওয়া হলো জামালপুরে বক্তৃতা দিয়ে নামার সাথে সাথেই বলল অমকের বাচ্চা অমক কাফনের কাপড় সাথে নিয়ে হাঁটিস সেদিন বলেছিলাম তুমি কে তুমি আমার সামনে আসো কাফনের কাপড় কেন আমি নিয়ে হাঁটবো আল্লাহ রসুলের সাহাবি কত সাহাবির লাশ আফ্রিকার জঙ্গলের বাঘ ভল্লুক খেয়ে ফেলেছে কত সাহাবির লাশ লোহিত সাগরের মাছের পেটে গেছে তুমি জানো না আমি সেই সাহাবিদের অনুসরণকারী আমি সেই রসুলের অনুসরণকারী আমার শরীরের রক্ত গোস্ত টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হবে সেদিন খুব খোবায়েব রাজি আল্লাহ তালানহুর ওই কবিতাটা আমার মনে পড়বে খোবায়েব রাজি আল্লাহ তালান বলছেন লাস্তু উবালি হি না উক্তালু মুসলিমা আমি কোনো পরোয়া করি না যদি আমাকে ইসলাম মুসলিম অবস্থায় হত্যা করা হয় নিহত হওয়ার সময় আমি ইমান নিয়ে গেলাম কিনা এটা দেখার বিষয় আমার লাশ কত টুকরা হয়েছে ওটা দেখার দায়িত্ব আমার নয় আমার লাশ কাফন পেলো কি না পেলো ওটা দেখার দায়িত্ব আমার নয় লক্ষ লক্ষ পুকার খুরাক হবে একদিন তোমার ওই মস্তিষ্ক যেই মস্তিষ্ক দিয়ে মিস্তার চিন্তা করো আর মানুষকে বিপদগ্রস্ত করার চেষ্টা করো লক্ষ পুকার খোরাক হবে তোমার হাত জালেম তোমার হাতকে তুমি শান্ত করো সাংবাদিক তুমি হিসাব করে তোমার কলম চালাও পুলিশ তোমার অস্ত্রটা তুমি হিসাব করে চালাও খবরদার কোনো মুস্তাতি কোনো অসহায় কোনো আলেমের গায়ে হাত তুলবা না আল্লাহর আদালত বড় কঠিন জিনিস কেউ সার পাবে না ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলছিলাম ইমাম এবনু তাইমিয়া আমাদের নেতার নাম আমাদের নেতা ইমাম এবনু তাইমিয়া মিশরের স্কেন্দারিয়ার জেলখানায় মিশরের গভর্নর গিয়ে বললেন ইমাম এবনু তাইমিয়াকে বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুল বুঝে আপনাকে আপনাকে জেলখানায় বন্দি করেছি ইমাম এবনু তাইমিয়া সেদিন বলেছিলেন তুই তো মিশরের শাসক তুমি তো কিছু জানো না তুমি একজন নাদান মানুষ তুমি জানো না না জানা লোকের আমার আল্লাহ মাফ করেছেন আমিও মাফ করে দিলাম ইমাম এবন তাইমিয়া বললেন না জানা লোকের আমার আল্লাহ মাফ করেছে আমিও মাফ করলাম কিন্তু শুনে রাখো হে মিশরের শাসক যেই সমস্ত আলেমেরা মিথ্যা প্ররোচনা দিয়ে তোমাকে উস্কানি দিয়ে আমাকে বন্দি করতে বাধ্য করেছে ওই আলেমেরা জ্ঞান পাপি ওরা যে মিথ্যার উপরে আছে ওরা নিজেরাও জানে ওই আলেমদেরকে ক্ষমা করার অধিকার আমার নেই আল্লাহ ক্ষমা করলে আমার কোনো আপত্তিও নেই মিশরের গভর্নর কান্নায় ভেঙে পড়লেন বললেন তোকে এই কারাগার থেকে এখন বের করে দেব বলছে আমাকে কারাগার থেকে বের করলে তুমি আর বিপদে পড়বে আমাকে এখানে থাকতে দাও আমি শান্তিতে থাকো এবনু কাইমিল জাউজিয়া রাহেমাউল্লাহ ইমাম এবনু তাইমিয়ার সাগরেত বললেন উস্তাদ তো জেলখানায় আর আমি রইলাম বাইরে উস্তাদের খেদমত করারও সুযোগ হয় না উস্তাদ থেকে হাদিস শিকারও সুযোগ হয় না আমাকেও জেলখানায় বন্দি করো আমি উস্তাদের খেদমত করে উস্তাদের সাথে আমি এলাম চর্চা করতে করতে মরতে চাই এবং কাইমেল জাউজিয়াকেও বন্দি করা হলো কিন্তু আলাদা সেলে রাখা হলো সকালবেলা জেল দারোগা গিয়ে বললেন এবনু কাইমেল জাউজিয়াকে তোমার উস্তাদ আজকে মারা গেছে হাতের মধ্যে হাত করা পড়া ছিল ইমাম তাইমিয়ার হাত করা অবস্থায় মালাকুল মৌত এসকেন্দারিয়ার জেলখানা থেকে রহুটা টেনে বের করে নিয়ে চলে গেল সেই এমনি তাইমিয়ার উত্তরসূরি আমরা ইমাম এবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলহের লাশ যখন জেলখানা থেকে বের করবে মানুষের ঢল নেমে গেল পুলিশ প্রশাসন হিমশিম খেলো মিশরের অলিগলিতে মানুষ ছড়িয়ে পড়ল তার শত্রুরাও তাক এক নজর দেখার জন্য সেদিন এসেছিল জাউজিয়া বললেন জেল গেটে নিয়ে আমাকে দাঁড় করাও আমার উস্তাদের শেষ বারে তার লাশটা এক নজর আমি দেখতে চাই বলে তোকে জেল গেটেও নেওয়া হবে না তুই এখানে বন্দি থাক তোর উস্তাদকে আর দেখতে দেওয়া হলো না উস্তাদের লাশ নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরা প্রশাসন হিমশিম খেয়ে গেল লাশ দাফন করতে গিয়ে কই মিশরের মাটিতে গোলমাল তো লাগেনি হাউলায় আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাত নাইয়া ইয়া জারিরুল মাজামেও তারা হলেন আমাদের পূর্বপুরুষ তাদের কাছ থেকে ইসলাম আমরা শিখেছি তারা জীবন দিয়ে গেছেন কিন্তু বিশৃঙ্খলতার সমর্থন করেন নাই আমরাও সেই বিশৃঙ্খলতাকে সমর্থন করি না وما علينا إلا البلاغ أقول قولي هذا أستغفر الله لي ولكم وللسائر المسلمين فاستغفروه من كل ذنب واتوب إليه إنه هو الغفور الرحيم